طغى الجبناء وانتفخ الأصاغر بأمر يجعل الإنسان حائر سجون الظلم قد ملئت ففيها أسود بالعقيدة لا تتاجر ففيها الظلم والتعذيب عرفا لسجان بقسوته يفاخر فتسهير وتنكيل وجلد وأصناف العذاب من العساكر وأصناف العذاب من العساكر وحرمان من الأحباب دهرا فلا أهل تراهم أو تناظر فلا الأبناء قد رحموا بكاهم ولا لتواسل الآباء ناصر إهانات تكال لأهل دين فلا للدين قدر عند فاجر وإن أبصرت أحكاما لقاض فويل للقضاة الحكم جائر فويل للقضاة الحكم جائر بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহর বয়ান الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল তগুদ এর দ্বিতীয় পর্ব আমরা তাগুদ বিষয়ে প্রথম পর্বে আলোচনা করেছিলাম আর সেখানে ছিল তাগুদ কাকে বলে তা কত প্রকার ও কি কি মোটামুটি আমরা সংক্ষিপ্ত আকারে তাগুতের পরিচয় তুলে ধরেছিলাম আমাদের দ্বিতীয় পর্বে আজকে আলোচনা হবে আমরা এই তাগুত থেকে কিভাবে নিজেদের ইমানকে মুক্ত রাখব আমরা যদি তাগুত থেকে নিজেদের ইমানকে মুক্ত রাখতে না পারি তাহলে আমাদের এই ইমানের কোনো মূল্য আল্লাহ সুবাহ কাছে নেই আর তাগুত যুক্ত যদি কোনো ইমান রেখে কোনো ব্যক্তি ইবাদাহ করে তাহলে আল্লাহ সুবাহান তার সে ইবাদাহ কবুল করেন না কারণ সেই ইবাদাহ এর মধ্যে শিরিক কুফুর এবং বিদাহ পরিপূর্ণভাবে বিদ্যমান রয়েছে আজকে আমরা আলোচনা করব আমরা তাগুত থেকে কিভাবে নিজেদেরকে দূরে রাখতে পারি আমাদের মূল যে আকিদা বা বিশ্বাস অর্থাৎ তাওহিদ এই তাওহিদের রোকন হচ্ছে মূলত দুটি তাওহিদের রোকন মূলত দুটি প্রথমটি হচ্ছে আল কুফুর বিত্তাগুত আর দ্বিতীয়টি হচ্ছে আল ইমান বিল্লাহ এর প্রমাণ হচ্ছে মহান আল্লাহ সুবাহ বলেন فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها অর্থ যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল আর আল্লাহর প্রতি ইমান আনল সে এমন এক শক্ত রজ্জু ধারণ করল যা কখনো ছেড়ে যাবার নয় উপরোক্ত আয়াতের ফামাইয়াক ফুরবি তগুত হচ্ছে ইমানের প্রথম রোকন আর বিল্লাহ হচ্ছে ইমানের দ্বিতীয় রুকন আর বিল উরওয়াতিল ওয়ুসক এটা হচ্ছে কালেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এটি কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বিল উরওয়াতিল ওয়ুসক অর্থাৎ শক্তভাবে যে জিনিসটাকে ধরতে বুঝিয়েছেন তা হচ্ছে কালেমা তাগুতকে অস্বীকার করা এবং আল্লাহর প্রতি ইমান আনা হচ্ছে এই দিনের মূল ভিত্তি ও এর প্রধান মূলনীতি আমরা উপরে যে আয়াতটা আলোচনা করলাম সেই আয়াতটির দিকে আমরা একটু লক্ষ্য করব আল্লাহ সুবাহ এখানে বলছেন এখানে আল্লাহ সুবাহ তাগুদকে অস্বীকার করতে যে বলছেন এর মধ্যে ইয়াকফুর শব্দটি আল্লাহ সুবাহ ব্যবহার করেছেন তো ইয়াকফুর শব্দটি হচ্ছে আল কুফুর মাজদার থেকে আল কুফুর হচ্ছে এর মূল ধাতু তো আল কুফুর মানে হচ্ছে তাকফির করা অস্বীকার করা তো এখানে দেখা যাচ্ছে কে তাকফির করার কথা আল্লাহ সুবাহ বলছেন আর তা হচ্ছে ইমানের শর্ত প্রথম শর্ত তারপরে ইমান আনা হচ্ছে ইমানের দ্বিতীয় শর্ত তাহলে বোঝা গেল যদি কোনো ব্যক্তি কে তাকফির না করে কে অস্বীকার না করে ছোট বড় সব ধরনের তাগুদ থেকে নিজের ইমানকে মুক্ত না রাখে তাহলে ওই ব্যক্তির ইমান আল্লাহর উপর আনা হলো না সে ব্যক্তির ইমান আল্লাহ সুবাহ গ্রহণ করলো না ওয়ুমিম বিল্লাহ সেখানে পাওয়া গেল না যদি ওয়ুমিম বিল্লাহ পাওয়া না যায় তাহলে যে বলা হয়েছে শক্ত রজ্জু যে ধারণ করলো সেটা বলা হয়েছে সেটাও সে ধরতে পারলো না অর্থাৎ তার ইমানই নাই যদি কোনো ব্যক্তির ইমানই না থাকে তাহলে তার সলাহ তার হিজরা তার জিহাদ তার জাকা তার সমস্ত ইবাদত সারা জীবন যদি সে করতে থাকে আল্লাহর কাছে একটা পিঁপড়া সমতুল্য মূল্য তার ইবাদত গুলোর নেই এমনকি মহান আল্লাহ সুবাহ সমস্ত নবীদেরকে পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছিলেন প্রত্যেক নবীর কথা এবং বাক্য এবং উদ্দেশ্য ছিল মহান আল্লাহ সুবাহ বলছেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت অর্থ আমি প্রত্যেক জাতির নিকট রসুল প্রেরণ করেছি আল্লাহর ইবাদত করার জন্য এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেবার জন্য তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ সুবাহ যত নবী রসুলকে প্রেরণ করেছিলেন তাদের সবার উদ্দেশ্য ছিল তাগুদ থেকে সমস্ত উম্মতকে তাগুদ থেকে পরিপূর্ণভাবে নিরাপদ দূরে রাখা কারণ ইজতেনাব শব্দের অর্থ হচ্ছে নিরাপদ দূরত্ব নিরাপদ দূরত্ব এই জন্য বলা হয়েছে যেন তাগুতের আশপাশেও কোনোভাবে কোনোভাবে নিকটবর্তী না হয় আল্লাহ সুবাহান এজন্য এখানে ওয়াজিতানিবু শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ তাগুদ থেকে নিরাপদ দূরে থাকতে আল্লাহ সুবাহ বলেছেন আর তা ছিল সমস্ত নবীদেরও মিশন এবার আমাদের প্রশ্ন হলো কিভাবে কুফুর বিত্তাগুদ তথা তাগুদকে বর্জন করতে হবে উত্তর হলো তাগুদকে পাঁচ ভাবে অস্বীকার করতে হবে তাগুদকে পাঁচ ভাবে অস্বীকার করতে হবে এক তাগুতের ইবাদাহ বাতিল এই আকিদা বিশ্বাস করতে হবে এই আকিদা পোষণ করতে হবে তাগুতের ইবাদত যে বাতিল এই আকিদা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে মানুষ যত ধরনের এবাদতই তাকুতের জন্য নিবেদন করুক তা সবই বাতিল এ আকিদা বিশ্বাস যদি কোনো ব্যক্তি রাখে তাহলে সে তাগুত থেকে নিরাপদ দূরে থাকতে পারবে আল্লাহ সুবাহ বলেন ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير অর্থ আর এটা এজন্য যে নিশ্চয়ই আল্লাহ সুবাহ সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে অবশ্যই তারা বাতিল আর নিশ্চয়ই আল্লাহ সুবাহ সুউচ্চ ও সুমহান দুই তাগুতকে পরিত্যাগ ও তাগুত থেকে দূরে থাকার মাধ্যমে এর অর্থ হচ্ছে তাগুত আর ইবাদত পরিত্যাগ করা পরিহার করা আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাহ রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল পাঠিয়েছি এই মর্বে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকো তিন দুশ্মনী বা শত্রুতার মাধ্যমে আল্লাহ সুবাহ ইব্রাহিম আলি ইসলামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين অর্থ ইব্রাহিম বলল তোমরা এবং তোমাদের অতীত বাপ দাদারা যেসব জিনিসের ইবাদত করে আসছে সেগুলি কি কখনো তোমরা চোখ মেলে দেখেছ এরা সবাই তো আমার দুশ্মন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া যে ব্যক্তির ন্যূনতম জ্ঞান আছে এবং দাবি করে যে সে আল্লাহর প্রতি ইমান এনেছে সে কখনো তাগুতকে বন্ধু হিসাবে মেনে নিতে পারে না বরং তাগুতের সাথে তার থাকবে অন্তরের অন্তঃস্থল থেকে দুশ্মনী ও শত্রুতা চার ক্রোধ ও ঘৃণার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده অর্থ তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে রয়েছে সুন্দর আদর্শ তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা তোমাদেরকে মানি না অর্থাৎ আমরা তোমাদেরকে অস্বীকার করি তাকফির করি তোমরা যতক্ষণ না এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে ততক্ষণ আমাদের ও তোমাদের মধ্যে থাকবে চিরশত্রুতা ক্রোধ ও ঘৃণা এই আয়াতেও আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাইসালাম যে শব্দ ব্যবহার করেছিলেন বলে বর্ণনা করেছেন তা হচ্ছে কাফর না বিকুম আমরা তোমাদেরকে তাকফির করি এখানে তাগুতকে তাকফির করা হচ্ছে অর্থাৎ তাগুতকে যদি কোনো ব্যক্তি তাকফির না করে তাহলে তার ইমান পরিশুদ্ধ হতে পারে না এটা আরেকটি প্রমাণ আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাইসালামের এই কথাকে এত পছন্দ করেছেন যা তার কোরআনুল কারিমে আল্লাহ সুবাহ চিত্রিত করেছেন আর এই আয়াতে আরেকটি বিষয় লক্ষণীয় যে তাগুতের যে আসবাবগুলো ছিল অর্থাৎ মূর্তিগুলো ছিল যে মূর্তিগুলোর ইবাদত সেসব তাগুত মানুষগুলো করত সেই মূর্তির থেকে সম্পর্ক ছিন্ন করার আগে অর্থাৎ তাগুতের মূল যে আসবাব রয়েছে সেগুলো সেই কুফুর থেকে সম্পর্ক ছিন্ন করার আগে যারা কুফুরি করছে যারা কাফের যারা তাগুতকে অনুসরণ করছে মানছে তাদের থেকে আগে সম্পর্ক ছিন্ন করার কথা এই আয়াত থেকে আমরা পেলাম তাহলে বোঝা গেল কোন তাগুতের তাগুতি অর্থাৎ কুফুর যে কুফুরি করে সে তাগুত হয়েছে সে কুফুর থেকে সম্পর্ক ছিন্ন করার পূর্বে সে কুফুরটি যে করেছে তার থেকে আমাদের সম্পর্ক আল্লাহর জন্য ছিন্ন করতে হবে পাঁচ অস্বীকার করার মাধ্যমে তাগুতকে অস্বীকার করা এর আরেকটি মাধ্যম হচ্ছে তাগুতের যারা উপাসনা করে যারা ইবাদাহ করে যারা তাদের অনুসরণ করে এবং নেতৃত্বের আসনে বসায় তাদেরকে অস্বীকার করা তাদেরকে তাকফির করা এবং যে ব্যক্তি কুফুরি মতবাদের প্রবর্তন করে অথবা কুফুরির দিকে আহ্বান জানায় সে কুফুরি হতে পারে জাতীয়তাবাদ সে কুফুরি হতে পারে গণতন্ত্র সে কুফুরি হতে পারে কোনো পীরতন্ত্র সেই কুফুরি অনেক রয়েছে অনেক রয়েছে যত ধরনের কুফুরের দিকে যে কোনো কেউ আহ্বান করবে তাকে অস্বীকার করা তার সাথে সম্পর্ক ছিন্ন করা এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মাধ্যমে তাগুতকে অস্বীকার করা এটা হচ্ছে তাগুত থেকে দূরে থাকার আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম এরপরের আমাদের প্রশ্ন হল তাগুতকে অস্বীকার করা কেন অপরিহার্য উত্তর হলো যে কোনো ইবাদতের পূর্বে আল্লাহ সুবাহ আদম সন্তানদের আদেশ করেছেন তা হলো আল্লাহ তালার প্রতি ইমান আনায়ন করা এবং তাগুদকে পরিত্যাগ ও অস্বীকার করা তাগুদকে অস্বীকার করা এবং আল্লাহর প্রতি ইমান আনা হচ্ছে এই দিনের মূল এবং ভিত্তি উভয়টি সুতরাং তাগুদকে বর্জন না করলে আল্লাহর প্রতি ইমানের দাবি হবে অর্থহীন আল্লাহ সুবাহ বলছেন والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد যারা তাগুতের ইবাদত হতে দূরে থাকে এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে এই আয়াতে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শেষে বলছেন ফাবাশশির ইবাদ তার আগের শব্দে বলছেন লাহুমুল বুসর লাহুমুল বুসর এই লাহুম শব্দটি আল্লাহ সুবাহ ব্যাখ্যা করেছেন ফাবাসির ইবাদ দিয়ে অর্থাৎ আমার বান্দাদেরকে সুসংবাদ দিন এখানে লক্ষণীয় হলো আল্লাহ সুবাহ তাদেরকে তার বান্দা বলে গ্রহণ করছেন যারা কে অস্বীকার করছে তাগুত থেকে দূরে থাকছে তাদেরকে আল্লাহ সুবাহ বান্দা বলে গ্রহণ করছেন পক্ষান্তরে যারা তাগুতকে অস্বীকার করছে না তাগুত থেকে সম্পর্ক ছিন্ন করছে না এদেরকে আল্লাহ সুবাহ এখানে বান্দা বলে গণ্য করেননি সুতরাং তাদের ইমানকে আল্লাহ সুবাহ যে আরো একবার প্রত্যাখ্যান করলেন এই আয়াত আবারও তার প্রমাণ আল্লাহ সুবাহ যেন আমাদের সবাইকে সব ধরনের ছোট বড় তাগুত থেকে এবং তাগুতের আসবাব থেকে নিজেদের ইমানকে পরিপূর্ণ মুক্ত রাখার তৌফিক দান করেন এবং তাগুদদের সাথে উঠা বসা কথাবার্তা চলা ফেরা মহাব্বত ইত্যাদি সব কিছু থেকে আল্লাহ সুবাহ জন্য আমরা যেন বিরত থাকতে পারি এবং আল্লাহ সুবাহ যেন আমাদেরকে তার তাহিদের উপর অটল রাখেন জিহাদের উপর অটল রাখেন সর্বোত্তম মকাম শাহাদ দ্বারা আমাদের সবাইকে সম্মানিত করেন এই আশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই দশটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারাও স্বভাবের অংশীদার হন জাজা কুমুল্লাহ খাইরান